তার দিনের ব্যাপারে ভ্রান্ত আকিদা ভ্রান্ত আকিদা সাতাশ অনেক মূর্খ লোক আছে যারা ইবাদত বন্দেগী নামাজ রোজা ধার ধারে না সময় পেলেই দিদ নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয় এবং এমন সব কথা বলতে শুরু করে যা ইমানের জন্য হুমকি স্বরূপ যেমন তারা বলে সব কিছুই যখন আল্লাহ তালা লিখে রেখেছেন তাহলে চোরের কি দোষ মদখোরের কি দোষ আল্লাহ তালা যখন কে জান্নাতি কে জাহান্নামে লিখে রেখেছেন তাহলে ইবাদত বন্দেগী করে লাভ কী আল্লাহ তালা শয়তানকে সৃষ্টি করলেন কেন ইত্যাদি বিভিন্ন অমূলক প্রশ্ন তারা করে থাকেন এ ধরনের প্রশ্ন ইমানের জন্য ক্ষতিকর আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ তালা যা করেন তার বিরুদ্ধে আপত্তি করার অধিকার কারো নেই সুরা আম্বিয়া আয়াত তেইশ সুতরাং আল্লাহর বিরুদ্ধে এ ধরনের আপত্তি ও অভিযোগ করা কুফরি কাজ মানুষের কামিয়াবি আল্লাহর হুকুম আহকামকে সরল অন্তকরণের মাধ্যমে মেনে নেওয়ার মাধ্যমে নিহিত রয়েছে সুতরাং কোনো যুক্তিতর্ক বা অভিযোগ উত্থাপন না করে আল্লাহর প্রতি এরূপ বিশ্বাস রাখা কর্তব্য যে তিনি যা বলেছেন যা করেন যে আদেশ নিষেধ করেন সবই সহি সঠিক ও বান্দার জন্য মঙ্গলজনক এর মধ্যে বান্দার অনিষ্টের কিছুই নেই তাকদিরের ব্যাপারে শরিয়াতের বিধান এই যে ইমানের অঙ্গ হিসেবে মনে প্রাণে তা মেনে নেয়া এবং এই ব্যাপারে নিজেদের বুদ্ধি বিবেচনা দ্বারা বা প্রসূত কোনো তর্ক বিতর্ক বা আলোচনা পর্যালোচনা না করাই কর্তব্য নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আকল বুদ্ধি দ্বারা তাকদিরের ব্যাপারে তর্ক বহাস করল তাকে কিয়ামতের দিবসে এজন্য জবাবদিহিতা করতে হবে আর যে ব্যক্তি তাকদিরের বিষয়ে কোনো তর্ক বহাস করল না তাকে এজন্য কিয়ামত দিবসে কোনো কৈফিয়ত দিতে হবে না সূত্র ইবনে মাজাহ ও মিসকাত শরীফ পৃষ্ঠা বাইশ অপর এক হাদিসে এসেছে একদিন নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বাইরে আসলেন তখন কতিপয় সাহাবি রাজিউল্লাহ আনহমগণ তাকদিরের বিষয়ে তর্ক করছিলেন তা দেখে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ভীষণ রাগান্বিত হয়ে গেলেন তার চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করল তিনি বলতে লাগলেন তোমাদের কি এ বিষয়ে বাহাস করতে আদেশ করা হয়েছে না আমাকে এই বাহাস করার জন্য তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাকদিরের ব্যাপারে তর্ক বিতর্ক করে ধ্বংস হয়ে গেছে আমি তোমাদেরকে কঠোর নির্দেশ দিচ্ছি যে তোমরা এই ব্যাপারে তর্ক বিতর্কে লিপ্ত হয়েও না সূত্র তিরমেজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা চৌত্রিশ সুতরাং এ ধরনের আপত্তিকর কথাবার্তা কোনো ক্রমেই বলা উচিত না এ ধরনের উদ্ভট প্রশ্নকারীদের চিন্তা করে দেখা উচিত যে আল্লাহ তালা পূর্ব হতে সব কিছু জেনে সেভাবেই লিপিবদ্ধ করে রাখলে তাতে আমাদের কি আমরা তো আর সেসব লেখা দেখিনি বা জানিও না তাহলে তিনি পূর্ব হতে লিখে রাখার ধরুন আমাদের শক্তি তো লোপ পায়নি আমাদেরকে তিনি ভালো মন্দ বোঝার এবং সে অনুযায়ী কাজ করার শক্তি দান করেছেন এবং ভালো কাজ করার ও মন্দ কাজ না করার আদেশ দিয়েছেন আমরা অতি ক্ষুদ্র মাখলুক ও তার দাস সুতরাং তিনি আমাদেরকে যে আদেশ করেছেন তা বিনা বাক্য ব্যয়ে শিরোধার্য করে নিয়েই আমাদের দায়িত্ব তিনি কি লিখে রেখেছেন তা আমাদের দেখার বিষয় না বরং তার হুকুম তালিম করাই আমাদের দায়িত্ব তার প্রদত্ত শক্তির অপব্যবহার করলে কিংবা তার আদেশ লঙ্ঘন করলে এই নাফরমানির দরুন নিশ্চয়ই তার নিকট জবাবদিহিতা করতে হবে এবং তার প্রদত্ত শক্তির সহিত ব্যবহার করলে তার আদেশ পালন করলে তিনি তার উত্তম প্রতিদান দিবেন বিস্ময়ের কথা হলো তাকদিরের দোহাই দিয়ে লোকেরা আখিরাতের জন্য ন্যাক কাজের চেষ্টা তদ্দির বন্ধ করে বসে থাকে এবং আল্লাহ তালার ফয়সালার উপর খুবই ভরসা ও তাক্কল রয়েছে বলে প্রকাশ করে কিন্তু দুনিয়ার ব্যবসা বাণিজ্য আয় রোজগার উন্নতি অগ্রগতির ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে দেখা যায় না বরং দুনিয়ার ব্যাপারে তারা অত্যন্ত হুঁশিয়ারি ও খুবই কর্মঠ যত রকম চেষ্টা তদ্বির আছে কোনো কিছুই তখন আর বাদ থাকে না অথচ এসব ব্যাপারও তো সে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তালা লিখে রেখেছেন যে তার রিজিক কি পরিমাণ হবে সে চেষ্টা করুক আর নাই করুক ওই পরিমাণ রিজিক তার ভাগ্যে জুটবেই সূত্র বনি ইসরায়েল আয়াত আঠারো এবং শত চেষ্টা তদ্বির করলেও তার থেকে এক বিন্দু পরিমাণ রিজিকও সে বাড়াতে পারবে না সূত্র সুরা বনে ইসরায়েল আয়াত তিরিশ উল্লেখ্য যে মানুষ যতই মেহনত করুক রিজিকের ব্যাপারে তার ভাগ্যের নির্ধারণ পরিমাণ ঠিকই থাকবে তবে ধৈর্য ধারণ করলে হালাল পন্থায় অর্জন করবে আর কেউ অধৈর্য হয়ে জাইজ জাইজের প্রতি ভ্রুক্ষেপ না করে হারাম পন্থায় তা উপার্জন করবে প্রশ্ন হলো দুনিয়া ও আখিরাতের উভয় বিষয় যখন লেখা আছে তাহলে একটার ব্যাপারে এত চেষ্টা তদ্বির এবং দ্বিতীয় তার প্রতি উদাসীন কেন যদিও সে আল্লাহর উপর ভরসা দেখাচ্ছে কিন্তু বাস্তবে কি তাই আসল কথা হলো তাকদিরের ব্যাপারে আমাদের ইমান বড় দুর্বল আখিরাদের ব্যাপারে বিশ্বাস বড় কমজোর এবং আগ্রহের খুবই অভাব কারণ অধিকাংশ লোক ইমান হাসিল করা তা সহি শুদ্ধ করা ও পাকাপুক্ত করার ব্যাপারে চরম উদাসীন এটাকে তো কোনো কাজই মনে করে না এর প্রতি কোনো গুরুত্বই দেয় না এবং এর জন্যে কোনো মেহনতের প্রয়োজনীয়তা ও অনুভব করে না বরং পৈতৃক সূত্রে যে মুসলমানই নাম লাভ করেছে তাকে মুমিন ও মুসলমান হওয়ার জন্য যথেষ্ট মনে করে মুসলিম মিল্লাদের অধবতনের জন্য একে মৌলিক কারণ বললে ভুল হবে না আল্লাহ তালা সকলকে দিনের সহি বোঝ দান করুন আমিন ভ্রান্ত আকিদা আটাশ ধন সম্পদ ও উন্নতির অগ্রগতির ব্যাপারে কিছু লোক বলতে শুরু করে যে এগুলো ভাগ্যের সাথে সম্পৃক্ত নয় যারা চালাক চতুর তাদের ব্যবসা বাণিজ্যের পলিসি টেকনিক জানা আছে তারাই নিজ গুণে এই জাতীয় উন্নতি করতে পারে এবং অঢেল সম্পদের অধিকারী বা বিশিষ্ট শিল্পপতি হওয়া তাদের জন্য কোনো ব্যাপারই না তাদের চিন্তাধারা আল্লাহর দুশ্মন কারুনের চিন্তাধারার ন্যায় সূত্র সুরা কাসাস আয়াত আটাত্তর কোরআনের বহু আয়াতে রিজিক ও ধন দৌলতকে আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত করা হয়েছে কোনো একটি আয়াতেও মানুষের চেষ্টা তদ্বিরের সাথে সম্পৃক্ত করা হয়নি সুতরাং তাদের এই বিশ্বাস কুফরি আকিদা এর থেকে তাদের তওবা করা ফরজ এই অধ্যায়ে যেসব ভ্রান্ত ও কুফরি আকিদার আলোচনা করা হলো তার দ্বারা উদ্দেশ্য মুসলমান ভাইদের ইমান আকিদার হেফাজত করা প্রত্যেকে যেন এসব ভ্রান্ত আকিদা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ না করুন কেউ অজ্ঞতাবশত যদি এই ধরনের ভ্রান্ত আকিদা পোষণ করে থাকেন তাহলে তিনি সেগুলো অন্তর থেকে ধুয়ে মুছে উক্ত ভ্রান্ত আকিদা পরিহার করে খালিজভাবে তবা করে নেবেন জরুরি হুঁশিয়ারি কেউ এই কিতাব পড়ে কারো মধ্যে এমন কুফুরি আকিদা প্রত্যাখ্য করল যার সম্পর্কে এই কিতাবে কাফির বলা হয়নি তাকে কাফির বলবে না বা কাফির ফতোয়া দিবে না কারণ কুফরের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে কোনোটা ওপরের স্তরের আবার কোনোটা নিচের স্তরের ওপরের স্তরের কুফর কারোর মধ্যে পাওয়া গেলে সে ব্যক্তি কাফির ও ব্যাদ্দিন হয়ে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় কিন্তু নিম্ন স্তরের কুফর কারোর মধ্যে পাওয়া গেলে যদিও উক্ত আকিদা নিঃসন্দেহে কুফর এবং তার পোষণকারী স্পষ্টভাবে কাফির না হলেও নিশ্চিতভাবে প্রথবস্থ গুমরাহ বিদাতি ফাসিক ও আহলে সুন্নাত অল জামাত থেকে খারিজ হাদিসে তাদেরকে বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত ও জাহান্নামি বলা হয়েছে কিন্তু কুফরের এসব স্তর নির্ণয় করা সহজ ব্যাপার নয় একমাত্র বিজ্ঞ ও বিচক্ষণ ওলামা ও মুফতিগণই এগুলো নির্ণয় করতে পারেন সুতরাং যেসব আকিদা পোষণকারীকে এই কিতাবে কাফির বলা হয়নি সে ধরনের কোনো আকিদার হুকুম জানার প্রয়োজন পড়লে বিজ্ঞ ওলামা ও মুফতিগণ থেকে জেনে নেবেন বলে আশা করি প্রত্যেকে নিজে আন্দাজ অনুমান করে দিনের ব্যাপারে কিছুই বলবেন না এটা মহা অপরাধ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তার পিছে পড়ো না সূত্র সুরা বনি ইসরায়েল আয়াত ছত্রিশ আরও কতিপয় ভ্রান্ত আকিদা ভ্রান্ত আকিদা উনত্রিশ নব্য শিক্ষিতদের অনেকে ডারোইনের মতবাদ বানর থেকে পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি হয়েছে একথা বিশ্বাস করে অনেকে কতক বিজ্ঞানীর অভিমত হিসেবে বিশ্বাস করে যে সূর্য তার স্থানে স্থির অবস্থান করছে সূর্য ঘুরছে না আবার অনেকে সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে কোনো প্রকার ক্ষতি বা আল্লাহর নাফরমানির কথা মেনে নিতে চায় না কেউই বা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সুখ শান্তি রয়েছে বলে বিশ্বাস করে অনেকে ইংরেজদের তৈরি পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করার কারণে অনেক ধরনের পশ্চিমা দর্শন ও ফিলোসফিকে মনে প্রাণে বিশ্বাস করে যা সম্পূর্ণভাবে কোরআন সুন্নাহ বিরোধী এমনকি তাদের ইসলামের বন্ধন অতি দুর্বল ও ঘৃণ হয় তারা এগুলোকে ইসলামের উপর প্রাধান্য দিয়ে থাকে তাদের এসব বিশ্বাস সর্বত্রই মারাত্মক ভুল এসব ভুলের দরুন তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অনেক আয়াত ও হাদিসকে অস্বীকার করে নিজের দিন ও ইমানকে নষ্ট করে ফেলেছে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মানব সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী সূত্র সুরানিসা আয়াত এক এছাড়া বিভিন্ন আয়াতে মানবজাতিকে ইয়া বানি আদম হে আদমের সন্তান বলে সম্বোধন করা হয়েছে পাঠক চিন্তা করুন আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি একজোড়া নরনারী থেকে সমগ্র মানবজাতিকে সৃষ্টি করেছি এবং সেই নর হচ্ছেন হজরত আদম আলাহিউসাল্লাম ও নারী হচ্ছেন হজরত হাওয়া আলাহিউসাল্লাম আর দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছেন নবীর আউলাদ এখন কোনো অমুসলিম যদি বানর থেকে মানুষ তৈরির দাবি করে তাহলে আমাদের বলার কি আছে আমরা মুসলমানগণ এতটুকুই শুধু বলবো যে বংশতালিকায় বা বংশ পরম্পরায় বর্ণনা করার অধিকার প্রত্যেকেরই আছে আজ হয়তো কেউ তার বংশ পরম্পরা বানর থেকে বর্ণনা করছে আগামীকাল কেউ তার বংশ পরম্পরা শুকর থেকে বর্ণনা করবে আমরা মুসলমান জাতি আমাদেরও বংশ পরম্পরায় বর্ণনা করার অধিকার আছে সেই হিসাবে আমরা বলবো যে আল্লাহ তালা ইমানের বদৌলতে আমাদেরকে হেফাজত করেছেন তিনি আমাদেরকে কোনো জানোয়ারের বাচ্চা না বানিয়ে তার প্রিয় নবী হজরত আদম আলাহিসাল্লামের সন্তান বানিয়েছেন সার কথা যারা ডানুইনের মতবাদ বিশ্বাস করে তারা কোরআনের এই সমস্ত আয়াত বিশ্বাস করে না তেমনিভাবে যারা বিজ্ঞানের ও দর্শন সূর্য ঘুরে না বরং নিজের স্থানে স্থির রয়েছে বিশ্বাস করে তারা সুরা ইয়াসিনের আত্রিশ নং আয়াত অবিশ্বাস করেন অর্থাৎ যেখানে বলা হয়েছে সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে তারা এ কথা বিশ্বাস করে না যারা সুদভিত্তিক অর্থনীতির মধ্যে উন্নতির বিশ্বাস রাখে তারা সুরা বাকারার দুশো ছিয়াত্তর নং আয়াত অর্থাৎ যেখানে আল্লাহ তালা আল্লাহ তালা সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন এই আয়াত বিশ্বাস করে না অথচ স্মরণ রাখা উচিত যে কোরআনের কোনো একটি আয়াত অবিশ্বাস করলে ইমান চলে যাবে এখানে শুধু নমুনা হিসেবে দুই চারটা বিষয়ের উপর আলোচনা করা হলো স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই ধরনের অনেক বিষয় আছে যা সরাসরি কোরআনের সাথে সংঘর্ষপূর্ণ সুতরাং সংশ্লিষ্ট লোকেদের কর্তব্য হচ্ছে এসব পশ্চিমা দর্শন বিশ্বাস না করে এবং এতে প্রভাবিত না হয়ে হকানি উলামাই কিরাম থেকে ইসলামী দৃষ্টিতে এতদা সম্পর্কিত বিধান জেনে নেয় ওই সকল ভ্রান্ত আকিদার প্রতিবাদ ও প্রতিরোধের ব্যবস্থা করে কলেজার টুকরো সন্তানদের দিন ইমানের হেফাজত করা দিনদর শিক্ষকগণ এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখেন ভ্রান্ত আকিদা তিরিশ নব্য শিক্ষিতদের অনেকে বিশ্বাস করে যে পরকালের মুক্তি কেবলমাত্র ইসলামের উপরই নির্ভরশীল নয় বরং যে কোনো ধর্ম অবলম্বন করে সেই ধর্মমতে চললে সেই ব্যক্তি পরকালে নাজাদ পাবে চাই সে খ্রিস্টান ধর্মের অনুসারী হোক বা ইহুদি ধর্মের অনুসারী হোক কিংবা হিন্দু ধর্মের অনুসারী হোক অথবা ইসলাম ধর্মের অনুসারী হোক আবার অনেকে বলে মানব সেবাই হলো আসল ধর্ম অন্য কোনো ধর্ম জরুরি নয় এসবই পবিত্র কুরআনের ঘোষণার পরিপন্থী ও গর্হিত আকিদা কুরআনুল কারিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহর দরবারে মনোনীত দিন একমাত্র ইসলাম সূত্র সুরা আলে ইমরান আয়াত উনিশ সুতরাং উল্লেখিত আকিদা কুরআনের পরিপন্থ হওয়ার কারণে তা কুফরি আকিদা এই আকিদা নিয়ে যদি কেউ সারা জীবন প্রথম কাতারে নামাজ পড়ে এবং কোটি কোটি টাকা দান সৎকা করে মানব সেবা করে বা বহুবার হজ উমরা আদায় করে তারপরেও সবই নিষ্ফল বেকার গণ্য হবে ইমান না থাকার দরুন এসব আমলের কোনো বিনিময় সে আল্লাহর দরবারে পাবে না ভ্রান্ত আকিদা একত্রিশ অধুনা অনেক লোক টুপি দাড়ি মিসওয়াক আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে তুচ্ছ জ্ঞান করে এইগুলোকে খুবই হেয় নজরে দেখে এবং এগুলোকে অনর্থক ও বেকার বলে মনে করে তারা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ ও ব্যঙ্গ করতে দ্বিধাবোধ করে না তাদের এই ভূমিকা খুবই মারাত্মক এসবই মুরতাদদের কাজ শরিয়াতের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যায় যদিও তা সামান্য কোনো আমলই হোক না কেন যেমন ধরুন টুপি পরা সুন্নত ফরজ নয় কিন্তু কেউ যদি এই সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে সে ইমান হারা হয়ে মুরতাদ হয়ে যাবে অতএব এই ব্যাপারে সকলকে সাবধান হতে হবে সূত্র সারহে আকাইদ পৃষ্ঠা একশো সাতষট্টি ভ্রান্ত আকিদা বত্রিশ অনেক শিক্ষিত মুসলমান এমন রয়েছে যারা পশ্চাত্যের ষড়যন্ত্রে প্রভাবিত হয়ে প্রচার করে থাকে যে মুসলমানদের মুক্তির এখন একমাত্র পথ গণতন্ত্র অথবা সমাজতন্ত্র কিংবা অন্য কোনো মন্ত্রতন্ত্র বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে ইসলামের মতো সেকেলে মতবাদ দিয়ে উন্নতি ও অগ্রগতি সম্ভব নয় তারা আরও বলে থাকে আলিম সমাজে অগ্রগতির চাকাকে পিছনের দিকে টেনে রেখেছে তারাই অগ্রগতির পথে প্রধান অন্তরায় তাদের এই আকিদা ও বিশ্বাস সুস্পষ্ট কুফুরি আকিদা সূত্র সুরা আনাম আয়াত একশো ষোলো কারণ নবী সাল্লাহ আলহিহসাল্লামের নবদ প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের কামিয়াবি ও উন্নতির একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম এটাই নবী সাল্লাহ আলহিহাস্লামের তরিকা সেটাকে সেকেলে বলে প্রত্যাখ্যান করা উলামায়ে কিরামকে হেও মনে করা এবং সমাজতন্ত্র গণতন্ত্রের মতো কুফুরি মতবাদকে মনে প্রাণে গ্রহণ করত তা কায়েমের লক্ষ্যে প্রচার প্রসার করা সুস্পষ্ট কুফুরি কাজ এতে সন্দেহের কোনো অবকাশ নেই কুরআন ও সুন্নার দৃষ্টিতে উপরোক্ত মতবাদসমূহ জনগণ শোষণের হাতিয়ার তারা হালাল ও হারামের প্রতি কোনরূপ ভ্রক্ষেপ না করে সুদ ঘুষ ও নানা প্রকার অবৈধ পন্থায় যে উন্নতি করেছে এটাকে প্রকৃতপক্ষে কোনো উন্নতি বলা যায় না এসব মতবাদ গ্রহণ করা আল্লাহর সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার নামান্তর আধুনিক যুগের শিক্ষিতরা সভ্যতা ভদ্রতা ও উন্নতি প্রগতি বলতে ইংল্যান্ড আমেরিকা চীন জাপানের কথা কথিত সভ্যতা ও উন্নতি প্রগতি বুঝিয়ে থাকে অথচ আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিহাস্লামের দৃষ্টিতে বেদিনদের ওই ধরনের সভ্যতা চরম বেহায়াপনা ও নোংরা সংগ্রামী যা জানোয়ার ছাড়া কোনো মানুষ থেকে কল্পনা করা যায় না সুতরাং মানুষ নামের পশুরা এটাকে উন্নতি বললেও আল্লাহ আল্লাহর রাসুল ও মুসলমানদের দৃষ্টিতে এটা ধ্বংসের রাস্তা যা কিছুদিন পরে তারাও মানতে বাধ্য হবে রোম ও পারস্যের অস্তিত্ব বহু পূর্বে শেষ হয়েছে রুশ ব্রিটিশদের আগ্রাসী থাবা কিছুদিন পূর্বে যেভাবে শেষ হয়েছে তেমনিভাবে অবশিষ্ট মোরালদের ঐদ্যপত্য ও দৌরান্ত ও অদূর ভবিষ্যতে অবশ্যই ইনশা আল্লাহ শেষ হয়ে যাবে তখন জ্ঞানপাপীদের চক্ষু উন্মোচিত হবে ভ্রান্ত আকিদা তেত্রিশ বর্তমানে মুসলমানদের ধর্মীয় দুর্বলতার সুযোগে অনেক খাজা বাবা ও ভান্ডারি দরবার শরীফের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে অনেক সরল প্রাণ মুসলমান হক্কানি উলামাই কিরাম থেকে জিজ্ঞাসা না করে দুনিয়ার সকল সুযোগ সুবিধা ঠিক রেখে অতি সহজে ব্যস্ত লাভের আশায় তাদের দরবারে ধারণা দেয় এবং শেষ পর্যন্ত ওইসব দুনিয়াদার ভণ্ড খাজা বাবাদের খপ্পরে পড়ে নিজেদের যতটুকু দিনদারি ও ইমান আকিদা ছিল তাও বিসর্জন দিয়ে দেয় ওইসব বাবাদের অনেকে নামাজ রোজার কোনো ধার ধারে না তাদের ভাষায় তাদের নাকি ওই ওইসব ইবাদত বন্দীগী আদায় হয়ে যায় তাদের দরবারে শির্ক বিদাত ও গানবাদ্য বেপর্দা মদ গাজা ইত্যাদি চলতে থাকে তারপরও নাকি তারা আল্লাহর বিশিষ্ট অলি এবং অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী এ ধরনের বিশ্বাসও কুফুরি আকিদা কারণ শরিয়াতের বিধান এই যে আল্লাহ তাল্লাহর হুকুমকে নবী সাল্লাহ আলাইস্লামের সুনত অনুযায়ী পরিপূর্ণভাবে বাস্তবায়নকারী ব্যক্তি একমাত্র আল্লাহর অলি হতে পারবে সুতরাং সুরা ইউনুস আয়াত বাষট্টি যে ব্যক্তি ইবাদত বন্দেগীর ধার ধারে না শির্ক বিদাত ও বিভিন্ন হারাম কাজের মধ্যে মশগুল থাকে সে কখনো আল্লাহর অলি হতে পারে না চাই সে যত বড় অলৌকিক ঘটনা দেখাক না কেন বা সে বাতাসে উঠতে সক্ষম হোক না কেন এসব জিনিস আল্লাহর অলি হওয়ার কোনো দলিল নয় কিয়ামতের পূর্বে যে কানাদাজ্জাল আসবে সেও অনেক আশ্চর্যজনক ঘটনা মানুষদেরকে দেখাবে অথচ সে আল্লাহর দুশ্মন সূত্র তিরমেজি খণ্ড দুই পৃষ্ঠা আটচল্লিশ মিসকাত শরীফ খণ্ড দুই পৃষ্ঠা চারশো তিয়াত্তর এই কথা ঠিক যে সকলে নিজের আত্মার রোগসমূহের চিকিৎসার জন্য প্রত্যেকেরই কোনো হকানি বুজুর্গের সহচার্য লাভ করা এবং আত্মার রোগের চিকিৎসা করা জরুরি দিলের রোগের চিকিৎসা না করার এর একটা রোগের পরিণতিতে সমগ্র জীবনের ইবাদত বান্দিকে বাতিল হয়ে যেতে পারে যেমন হাদিসে ইরশাদ রয়েছে কিয়ামতের দিন ইখলাসের অভাবে রিয়ার কারণে সর্বপ্রথম একজন শহীদ একজন আলিম ও একজন দানশীলকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং এই ব্যাপারে খুবই সতর্ক দৃষ্টি রাখা জরুরি কিন্তু বর্তমানে এ বিষয়ে সবচেয়ে বেশি অবহেলিত দিনদার লোক বলতে যাদেরকে বোঝায় তাদের থেকেও এটা বিদায় নিয়ে এখন বিলুপ্তির পথে আছে অথচ আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসাল্লামকে যে তিনটি উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তা হচ্ছে তাবলিক তালিম ও তাজকিয়া এর মধ্যে তাজকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র সুরাবাকারা আয়াত একশো উনত্রিশ সুরাজুমার আয়াত দুই এই জন্যে হকানি বুজুর্গের সহচর্য লাভ করে আত্মশুদ্ধি করাকে হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহিমুল্লাহ ফার্জে আইন বলেছেন সূত্র আল ইলমু ওয়াল বোলাহামা পৃষ্ঠা একশো সাতাশি হকানি বুজুর্গের আলামত হজরত থানবির রহিমুল্লাহ কাশদুল সালিক নামক কিতাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তন্নদেহ হতে কয়েকটি নিম্নরূপ ক যিনি মাদ্রাসায় পড়ে বা কোনো হকানি বুজুর্গের সান্নিধ্যে থেকে দিনের উপর চলার জন্য প্রয়োজনীয় ফর্জে আইন পরিমাণ ইলম অর্জন করেছেন এবং তার প্রত্যেকটি কাজ শরিয়াত ও সুন্নত মোতাবিক খ যিনি কুফর শির্ক বিদাত হারাম ও অন্য কোনো গুনায়ের কাজে লিপ্ত হন না এবং তিনি অর্থলোভী নন যেমন তিনি তার পায়ে মুরিদদেরকে সিজদার অনুমতি দেন না উরস করেন না গান বাদ্য শোনেন না মদ গাঁজা পান করেন না দাড়ি মুন্ডন করেন না বা এক মুষ্টির চেয়েও কম করেন না মহিলাদেরকে বেপর্দা অবস্থায় মুরিদ করা বেপর্দাভাবে ঝাড়ফুঁক করা তাদের সাথে কথা বলা ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকেন একথায় শরিয়াত ও সুন্নত পরিপন্থী কোনো কাজ তিনি করেন না এবং মরিদদেরকেও তা করতে দেন না গ সমকালীন যুগের হক্কানি উলামাই কিরাম তাকে হক্কানি পীর বললে সমর্থন করেন এবং তাকে শ্রদ্ধা করেন নিজেরা তার নিকট যাতায়াত করেন এবং অন্যদেরকেও উৎসাহিত করেন ইত্যাদি ভণ্ড খাজাবাবাদের মাঝে এইসবের কোনো একটি আলামত পাওয়া যায় না তাহলে তারা কিভাবে আল্লাহর অলি হতে পারে